দিন ফুরাইলে পাবি না রে একটি দিন আর একটি দিন আর তুলসী রাতের পানের করি করিতে জোগার করিতে জোগার দিন ফুরাইলে পাবি না রে একটি দিন আর একটি দিন আর তুলসী রাতের পানের করি করিতে জোগার করিতে জোগার দিন ফুরাইলে পাবি না রে একটি দিন একটি দিন পায়ের করি করিতে যোগান করিতে যোগান সময় যে তোর বইছে শুধু নয় যে থামে বা চলছে শুধু সমুখ পানে নাই রে দাঁড়াবার সময় যে তোর বইছে শুধু নয় যে থামে শুধু সমুখ পানে নয়ের দাঁড়াবার কেউ যাবে না সঙ্গে যেত কেউ যাবে না সঙ্গে যেত করতে নদী পার করতে নদী পার দিন ফুরাইলে পাবে না রে একটি দিন আর একটি দিন আর তুলসীনাথের পায়ের করি করিতে যোগান করিতে যোগান দিন ফুরাইলে পাবি না রে একটি দিন একটি দিন পায়ের করি করিতে যোগান করিতে যোগান দিবানি সে দিচ্ছে ফাঁকে শয়তান এই দুনিয়া সাতান সে পেরেশান দেবানি সে দিচ্ছে ফাঁকে লিসু শয়তান এই দুনিয়ায় রাখতে মাতাল সে যে পেরেশান ভুলিস যদি সেই খোদাকে ভুলিস যদি সেই খোদাকে নামবে যে আধার নামবে যে আধার দিন ফুরাইলে পাবি না রে একটি দিন আর একটি দিন আর তুলসিরাতের পারের করি করিতে যোগান করিতে যোগান দিন ফুরাইলে পাবি না রে একটি দিন আর একটি দিন আর তুলসিরাতের পারের করি করিতে যোগান করিতে যোগান চাও যদি রে থাকতে সুখে সেই না কবরে নিরবধি কর শরণ দয়ার মালা রে চাও যদি রে থাকতে সুখে সেই না কবরে নিরবধি কর শরণ দয়ার মালা রে ডাকো যদি সেই খোদা খোদারে পাবি যে নিস্তার পাবি যে নিস্তার দিন ফুরাইলে পাবি না রে একটি দিন আর একটি দিন আর রাতের পারের করি করিতে যোগান করিতে যোগান দিন ফুরাইলে পাবি না রে একটি দিন আর একটি দিন আর রাতের পারের করি জোগান করিতে জোগান দিন ফুরাইলে পাবে না রে একটি দিন আর একটি দিন আর তুলসীনাথের পালের করি করিতে জোগান করিতে জোগান তুলসীনাথের পালের করি করিতে জোগান করিতে জোগান